আগুনের ফুলকিরা এসো জড় হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আকোষে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুলকিরা এসো জড় হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আকোষে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে আগুনের ফুলকিরা এসো জড় হই আক্রোশে আঘাত মানুষের মন গড়া তন্ত্রে এসব অন্যার ভারতে মারিয়ে এসো উল্কার ক্ষিপ্রতা হারিয়ে এসো বন্যার ভারতে মারিয়ে এসো উল্কার ক্ষিপ্রতা হারিয়ে নির্দয় নির্মা আঘাত হারিয়ে তাগুতের সব ষড়যন্ত্রে আগুনের ফুলকিরায় সোজার হই দাবারণ জলবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাতখানি মানুষের মন গড়া তন্ত্রে বিপ্লব দিকে দিকে অনোয়াজ শান্তির সাইলা বুকে বুকে দানোয়াজ তৌহিদ বিপ্লব দিকে দিকে আনো শান্তির সাইলা বুকে বুকে দানো আজ এসো সত্যের সূর্য তাও দিয়ে এসো জেহাদের সঙ্গে লুকিয়ে এসো সত্যের সূর্য তাও দিয়ে এসো যে জেহাদের সঙ্গে লুকিয়ে প্রলয়ের ভূমকার ধ্বংস আনি প্রলয়ের হুঙ্কার ধ্বংস আনি বাতিলের সর জানতে আগুনের ফুলকিরায় সোজার হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন দ্বারা কানতে আগুনের ফুলকিরায় সোজার হই দাবানল জালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন দ্বারা কানতে বর্ষের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে বর্ষের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে বর্ষের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া